বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দৃঢ় প্রতিজ্ঞ বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দৃঢ় প্রতিজ্ঞ মানব না কোনো বাধা জয় আল্লাহকে ছাড়া করি না কো ভয় মানব না কোনো বাধা জয় আল্লাহকে ছাড়া করি না কো ভয় বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দৃঢ় প্রতিজ্ঞ রক্ত সাগর দেখে নেই কোনো ভয় জিহাদ করে আনো দিনের বিজয় রক্ত সাগর দেখে নেই কোনো ভয় জিহাদ করে আনো দিনের বিজয় উজার করে ঢালো সবে উজার করে ঢালো সবে বুকের তাজা রক্ত বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দৃঢ় প্রতিজ্ঞ মানব না কোনো বাধা জয় আল্লাহকে ছাড়া করি না কো ভয় মানব না কোনো বাধা জয় আল্লাহকে ছাড়া করি না কো ভয় বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দৃঢ় প্রতিজ্ঞ শহীদ কাফেলা যত হবে বড় প্রেরণা ও সাহস বাড়বে আরো শহীদ কাফেলা যত হবে বড় প্রেরণা ও সাহস বাড়বে আরও শহীদি জীবনের অভিলাষে শহীদি জীবনের অভিলাষে হব আসক্ত বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দৃঢ় প্রতিজ্ঞ মানব না কোনো বাধা পরাজয় আল্লাহকে ছাড়া করি না কো ভয় মানব না কোনো বাধা পরাজয় আল্লাহকে ছাড়া করি না কো ভয় বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দৃঢ় প্রতিজ্ঞ আল কুরানের সাথে যাদের বিরোধ তাদের সাথে নয় কোনো আপোষ আল কুরানের সাথে যাদের বিরোধ তাদের সাথে নয় কোনো আপোষ জিহাদি চেতনায় গড়তে হবে জিহাদি চেতনায় গড়তে হবে প্রতিরোধ শক্ত বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দৃঢ় প্রতিজ্ঞ মানব না কোনো বাধা জয় আল্লাহকে ছাড়া করি না কো ভয় মানব না কোনো বাধা জয় আল্লাহকে ছাড়া করি না কো ভয় বৃথা যেতে দেব না শহীদের রক্ত আমরা বীর মুজাহিদ দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞ